ভগবানের এটাকে বলা হয় সব প্রকাশতা শক্তি ভগবানের সব প্রকাশতা শক্তি ভগবান যদি মনে করেন এর কাছে আমি আমি দর্শন দেবো তো দর্শন দেবেন বাকি কেউ দেখতে পাবেন সেই জন্য বলছেন ভগবানের ইচ্ছা হয়েছে তাই ইচ্ছে করে গোলক বৃন্দাবন থেকে নিজের এই অপ্রাকৃত মূর্তি তাই তো জন্মর্ত লীলৌপ ইকম সযোগম মায়াবলম মায়ার বলেতে তিনি কি করেছে ওই যোগতে ওখান থেকে নিজের অপূর্ব স্বরূপকে জগতে প্রকট করেছেন করে ঠিক মানুষের মতো সবার সঙ্গে তিনি নরলীলা নরলীলা বলে অপূর্ব চৈতন্য মেধে আছে নরলীলা নরবপু নরলীলার হয় অনুরূপ এই জন্য নরলীলা আবিষ্কার করেন শ্রীরামচন্দ্র শ্রী কৃষ্ণচন্দ্র শ্রী বামন দেব ইত্যাদি করে নৃসিংহদেবেরটা ঠিক এরকম না নৃসিংহদেবের অবদারটা ঠিক একটু অনুরাগ পরাবরস্ত এরা আশ্চর্য যেন মনে হবে একটা আশ্চর্য জিনিস কিন্তু ভগবান যখন রামচন্দ্র লীলা করছেন গুরুচরণে মাথা রাখছেন গুরুদেব এখন কি করা দরকার দশরথজি মহারাজ এসছেন কোথায় অনেকদিন ছেলেটাকে দেখিনি বিশ্বমিত্রের সঙ্গে চলে গেছে সে কবে কতদিন হলো কোনো কার্যক্ষেত্রে কোনো জায়গায় গেছেন সেই জায়গায় বিশ্বমিত্রী মুনি রয়েছেন কিন্তু শ্রীরামচন্দ্র কখনোই বলছেন না গুরুদেব আপনি যদি বলেন পিতার সঙ্গে আমি একটু দেখা করো মা কখনোই না চুপচাপ রয়েছেন সব জানেন গুরু আমার পিতা পিতাশ্রী এসছেন কিছুতেই মুখ ফুটে বলছেন না কি বিনম্র ভাব মুখ ফুটে কিছুতেই বলছেন কেন আমি এক তার আনুগত্যে রয়েছি যখন বিশ্বামিত্রজি বলছেন রামজিকে যখন জিজ্ঞাসা করছেন রামভদ্র রামভদ্র আগে গুরুদেব তোমার পিতাশ্রী দশরথজি মহারাজ এসছেন একটু তার সঙ্গে দেখা করতে গেলে ভালো হয় দর্শন হলে যা আপনার ইচ্ছা আপনি যদি বলেন যাব আপনার সঙ্গে কখনো নিজের কোনো ইচ্ছা নাই কেন আমাদের এই জগতে সিদ্ধিলাভ হচ্ছে না কেন সবাই আমরা ধোকা পেয়ে যাচ্ছি এই কথাটাই তো অনুভব করতে পারছেন কে বাস্তব গুরু বৈষ্ণবের আনুগত্য করেছে কে করে নাই কি কি লক্ষণের দ্বারা আমি জানবো লোকে তো আমাকে ধোকাও দিতে পারে বড় মালা পড়লো বড় কিছু করলো জগতের কাছে প্রমাণ করলো পরে দেখা গেল জগৎবাসী তাকে জুতো মারছে মারেনি খবরের কাগজে বেরোনি কত দীর্ঘ কত বছর ধরে জগৎবাসীকে বঞ্চনা করলেন করে লাস্টে তার স্বরূপ বেরিয়ে গেল বেরোলো কি না বাস্তব যদি এই জন্য শাস্ত্র বলছেন যদি নিজে কেউ বাস্তব নিষ্কপট হয় মাইন্ড ইট যদি কেউ নিজে বাস্তবিক নিষ্কপট হয় then he can get divine help সে আপনারা কিন্তু সাহায্য পাবেই পাবে বোঝা গেল কি বললাম কপটতা যায় না বলে ভগবান গাইড করে ভগবান আমার কি ইচ্ছা পড়েছে তো কপটতা যাচ্ছে না যে ব্যক্তির কপটতা গেছে সে কেঁদে কেঁদে সংসার থেকে এসছে আমাকে ভগবান বাঁচাও কোনো মতে আমাকে বাঁচাও ভগবান একজন গুরুকে দেখিয়ে দাও কোথায় সেই গুরু আমি শুনেছি তুমিই নাকি গুরুরূপে প্রকট হও সেই তত্ত্বদর্শী পুরুষ কোথায় আমি তো খুঁজে পাবো না নিজের চেষ্টা এইসব কথা উত্তর বহুবার দিয়েছিলেন সেই সময় ভগবান বলরাম করুণা করে দেখিয়ে দেন চোখ খুলে দেন দেখ কেউ চিনতে পারছে না একে কেউ জানে না জগৎগুরু এই হচ্ছে গুরু যা আর যাকে জগৎগুরু বলে লোকে পুজো করছে কাঁচকলা তার নামটাই আমার লিস্টে নেই আমার যে খাতা আছে রেজিস্টার্ড খাতা তার মধ্যে নামটাই এন্ট্রি হয়নি আর তোরা তো সব পুজো করছিস ভগবানের এই হচ্ছে ভগবান মুচকি হাসেন যা হচ্ছে ভালোই হচ্ছে হোক না যতক্ষণ আমাদের কপটতা না যাবে তখন আমরা ডিভাইন হেল্প ওপর থেকে পাবো না অপ্রাকৃত সাহায্য ওপর থেকে আমাদের কাছে আসবে না যখন আমরা নিষ্কপট হব নিষ্কপট হলে শরণাগতি ঠিক হবে এইসব শ্লোক আমি আলোচনা করবো যে শাম সয়েশ দয়েদ অনন্ত সর্বাত্মনা আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম মতিতরন্তি চ দেব মায়াম ন মমাহ মিতি ধি সশিগাল ভক্ষে ইত্যাদি শ্লোকের আলোচনা করব যাকে অনন্তদেব কৃপা করেন কালকে আমি এসব আলোচনা করব যাকে অনন্তদেব স্বীকার করবেন অনন্তের সঙ্গে যা সম্বন্ধ হবে তার মানে গুরুর সঙ্গে সম্বন্ধ এসব কথা আমি কালকে আরো আলোচনা করব আজকে দ্রুত এগোতে চাই উদ্ধবজি মহারাজ যে অবাক হয়ে যে কথা বলেছেন অনেক কথা তার মধ্যে এটা আমি তুলে ধরি অল্প একটু কথা বলছেন কি আশ্চর্য ভগবান এই জগতে নিজের এই মর্ত লীলার উপযোগী মানব দেহ ধারণ করে লীলা করেছেন যোগমায়া বলে অপূর্ব আর তার নিজের যে রূপটা এ নিজের রূপটা যদি কখনো তিনি স্ফটিক স্ফটিক স্তম্ভে দেখে ফেলতেন দ্বারিকার রাজমহলে কখনো কখনো চলতে চলতে ভগবান নিজের মূর্তিটা হঠাৎ দেখে ফেললেন কি স্ফটিক স্তম্ভে তো মূর্তি তো আয়নার ওপর যেমন হয় স্ফটিক স্তম্ভে নিজের মূর্তিটা দেখে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়তেন এটা কার মূর্তি এরকম রূপ কার নিজের মূর্তি থেকে নিজে আলিঙ্গন করতে যেতেন এ কি অবাক এই জন্য বলছেন বিস্মাপনম শস্য চ সৌবগর্ধে সৌবগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম তুমি গয়না গাটি কাপড় চোপড় প্রচুর দামি জিনিস মাল্য বিভূষণ দিয়ে ভগবানের সৌন্দর্যকে বাজিয়ে দিতে চেষ্টা করছো ভগবানের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়া যায় কি উদ্ধবজি মহারাজ যে মোটেই নয় বরঞ্চ গয়নাগাটি যদি কৃষ্ণের গায়েতে চড়ানো হয় লাগানো হয় এই গয়নাগাটিগুলো সৌন্দর্য বেড়ে যায় কৃষ্ণের অঙ্গের কৃষ্ণের অন্যে অঙ্গের সংযোগে এই গয়নাগাটিগুলো সৌভাগ্য মনে করে কেন গয়নাগাটিও সৌভাগ্য আবার কি কথা বল না এটা যে চিন্ময় জগতের কথা গয়নাগাটিগুলোরও প্রাণ আছে যশোদামা যে যে দুধটাকে জাল দিচ্ছেন সে দুধটারও প্রাণ আছে পরজগতে এমন কোনো বস্তু নাই যেটার প্রাণ নাই সব চেতন বোঝা গেল কি বললাম বোঝা গেল না মাথা নালি হয় না ডাইরেক্ট ফিলিংস হওয়া দরকার প্রত্যক্ষ অনুভব যে চিজ জগতের যত ধুলিকণা আছে যত পার্টিকেল যা কিছু দেখছো দৃশ্যমান সমস্ত চিন্ময় তার মধ্যে কোনোটাই হেও নাই গাছপালা গুল্ম লতা যা যা কিছু আছে যোগ যা যা কিছু সমস্ত কিছু চিন্ময় কিন্তু এরা অনুভব হয় না এইসব কথা দশম স্কন্ধে আলোচনা আমরা তুলব কিভাবে বিশ্বনাথ চক্রবর্তী এই বিশ্বনাথ চক্রবর্তীবাদ কি সুন্দর সব ভাব দিয়েছেন সনাতন গোসাই দশম স্কন্ধের উপর টিপ্পণী করেছেন দশম স্কন্ধ অপূর্ব এইসব ভাব দিয়েছেন উদ্ধবজি মহারাজের এই সব কথা আলোচনা করতে করতে তিনি বলছেন উদ্ধবজি বলছেন আমার হৃদয় এখন এত গুংড়ে উঠছে আমার হৃদয়টি যেন মনে হচ্ছে একটা একটা এমন একটা অবস্থা সেই পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে কীরকম অবস্থা কংস যখন হত হলো বসুদেব দেবীকে চরণে গিয়ে পায়ে ধরে কাঁদছেন আর বলছেন আমরা কংসের ভয়েতে পালিয়েছিলাম ক্ষমা করবেন পিতামাতা সেবা করতে পারিনি যেমন প্রাকৃত বালক বলে এরকম বলছেন এইসব কথা চিন্তা করে বড় হৃদয় আমার ব্যথিত হচ্ছে সর্বোপরি অনেক কথা বলতে বলতে বলছেন যে শ্লোক আমি উচ্চারণ করেছিলাম পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামীকে জঙ্গল থেকে ফিরিয়ে আনার জন্য ব্যাসদেব গোস্বামী যে শ্লোকগুলো শিখিয়ে দিয়েছিলেন সেইটা একটা এখানকার আছে উদ্ধবজির কথিত দু তিনটে অপূর্ব শ্লোক ভগবানের রূপ এবং গুণ ভগবানের চরিত্র ভগবানের কৃপা করুণা বিগলিত হয়ে চলে আসছে মলটেন একবার যেন গলে গলে চলে আসছে যেহেতু ওই কথাগুলো কোনোটাই প্রাকৃত কথা আমার কথাগুলো খেয়াল করতে হবে যেহেতু ব্যাসদেব গোস্বামী শক্তি সঞ্চারিত করেছেন শিষ্যের হৃদয়ে এবং বলেছিলেন এই শব্দগুলো যেখানে সুখদেব পাগলের মতো বসে হয়েছে ব্রহ্ম চিন্তনে কিচ্ছু করবি না কোনো ডাকাডাকি করবি না খালি গিয়ে এই শ্লোকগুলো বলবি তাহলেই হবে ব্যাসদেবজি সাক্ষাৎ সক্তাবেশ অবতার তিনি ভাগবত তার মাধ্যমেই উদিত হয়েছে তিনি যখন ওই কথাটা শিষ্যকে শক্তি সঞ্চার করেছিলেন তাহলে ওখানে যখন ওই শিষ্য গাইছিল আর সুখদেব গোস্বামী দূরে ব্রহ্মচিন্তায় বিহল সেই কথাটাই তো সুখদেব গোস্বামী স্বীকার করেছেন পরিনিশ্চিত ওপি নৈর্গুণ্যে গৃহীত উত্তম শ্লেক লীলয়া ইত্যাদি হরের গুণাক্ষিপ্তমতিহী একথা অন্য জায়গায় বলা রয়েছে তাহলে ভগবানের গুণাবলী যখন ওখানে উচ্চারিত হচ্ছিল সেটা ছিল শব্দ ব্রহ্ম শব্দ সামান্য ছিল না জগতের সামান্য লোকগুলি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে সেটা শব্দ সামান্য এক মহাপুরুষ যদি কৃষ্ণ বলে চিৎকার করে কৃষ্ণ উপস্থিত হয় কৃষ্ণ শব্দ আর কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই বোঝা গেল কিন্তু সামান্য ব্যক্তি উচ্চারণগুলো হবে না সেখানে কৃষ্ণ উপস্থিত সেটা শব্দ সামান্য সেখানে বলছেন बर्हापीरन्नटवरवपु कर्णयो कर्णिकारं विद्धदभासकनककपिशं वैजयन्तीं च मालं रन्धानवेन रदरसुधया पुरायण गोपविन्दै बृन्दारण्यं सपदरमणं प्रविशाद्गीतकीर्ति अहो वोकियं বৃন্দারণ্যম সপদরমণম প্রবিশাদ গীত কীর্তি অহো কিয়ম স্তনো কালকূটম জিঘাংসয়াপায়যদ্যপি অসাধ্যি লেভে গতিম ধাতৃচিতম তত্বন্যম কংবদয়ালুম শরণম ভজম তত অন্যম কংবদয়ালুম শরণম ভজম তোমরাই বলো কার চরণে গিয়ে আমরা আত্ম বিক্রয় করব যেখানে পুতনা স্তনে বিষ পান বিষ মাখিয়ে এসেছিল এই বাল গোপালকে মেরে মেরে ফেলবে বলে কিন্তু গোপাল কিন্তু তাকে শত্রু ভাবেননি বলেছেন যাই করুক বিষ পান করাতে আসুক স্তন তো দিয়েছে আমার মুখে মায়ের কাজ করেছে আমি একে ছাড়ব না একে আমি ধাত্রী উচিত গতি দিয়েছিলেন আর বার হা পীরম নটবর বপু কর্ণয় কর্ণিকারম এটা হচ্ছে কৃষ্ণের বৃন্দাবনীয় লীলার একটা ছবি কমপ্লিট পিকচার এত সুন্দর ছবি যেটা শুনলেই লোকে পাগল হয়ে যাবে কৃষ্ণের পুরো রূপ ভেসে উঠছে কেন শব্দব্রহ্ম একটু আগেই বললাম শব্দব্রহ্ম শব্দব্রহ্ম আর কৃষ্ণ অভিন্ন কাজ যখন এই রূপটা সুখদেবজির ভেতরে ভেসে উঠছে বলছে এই কি দেখছি তাই না পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে নৈর্গুণ্যে তার আসক্তি ছিল কিন্তু যখনই শব্দব্রহ্ম শুনছেন শোনার সঙ্গে সঙ্গে দেখা যায় তাই তো রাধারানী যখন মুচ্ছা গেছেন তখন শ্যাম নাম বলছেন বলতে বলতে শ্যামকে দর্শন পেলেন গৌরাঙ্গ মহাপ্রু তাই হয়েছে কতবার মূর্ছা যাচ্ছেন গৌরাঙ্গ মহাপুর লীলা আলোচনা হওয়া দরকার সবাই শ্যাম নাম করছেন জেগে উঠে বলছে কে শোনা এলো শ্যাম নাম আমার কানে সাক্ষাৎ সে শ্যামকে দেখতে পাচ্ছেন কারণ শব্দপূর্ণ শব্দ সামান্য নয় তাহলে এখানে অবাক হওয়ার কিছু নেই সুখদেব গোস্বামী পাগলের মধ্যে চলে এসেছিলেন এর মধ্যেই একটা শ্লোক আর একটা শ্লোক বৃন্দাবনের দশম স্কন্ধের এইভাবে দেখা যায় কৃষ্ণের ছোটবেলাকার সব কথা বলছেন যখন ইন্দ্র কোপ করেছিল এক হাতে গোবর্ধনকে ধরে কিভাবে ব্রজবাসীদের রক্ষা করে ইত্যাদি সব কথা বলছেন তারপর কৃষ্ণের মথুরা আগমন কংসবধ পিতামাতার উদ্ধার সব কিছু উদ্ধবজি খুব অল্প অক্ষরে বিভিন্ন কথা বর্ণনা করছেন তারপর বলছেন যদুকুলের কিভাবে বিনাশ হলো অল্পের উপর বলে দিচ্ছেন হওয়ার পরে বললেন যে সময়তে সমস্ত যদুকুল একে অপরের সঙ্গে এ করে ভগবত মায়াতে মোহিত হয়ে যখন বিনাশপ্রাপ্ত হলেন সেই সময় আমি পাগলের মতো কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় পাগলের মতো খুঁজছি কোথায় প্রবাস খণ্ডে প্রবাসে করতে করতে কৃষ্ণকে না পেয়ে আমি পাগলের মতো কাঁদছি আর চারিদিকে দৌড়াচ্ছি দিয়ে দূর থেকে দেখি আরে একটা অসত্য গাছের তলায় বসে রয়েছে না এরকম পায়ের ওপরে পা তুলে বাহুর উপর এরকম গায়ে হেলান দিয়ে একটা অসত্য মূলে আর নিজের পাটাকে একটা মাটিতে একটা হচ্ছে বাহুর উপর রেখে চতুর্ভুজ রাউন্ড আরামে নিশ্চিন্ত হয়ে বসে রয়েছেন কোনো চিন্তা নেই যারা ভগবত ভজন করেন দেখবেন তাদেরকে ভয় ভয় দেখাতে পারবেন না সবসময় নিশ্চিন্ত যে কোনো অবস্থায় টেনশন ফ্রি আর টেনশন ফ্রি না হলে ভগবত রাজ্যের কোনো বাক্য আলোচনা করা যায় না টেনশন নিয়ে ভেতরে কোনো চিন্তা বিষয় চিন্তা নিয়ে কখনো হয় না আর যদি বা মুখস্থ করে বলে সেই কথা বীর্য থাকে না পাওয়ার থাকে না বোঝা গেল কি বললাম ওর মধ্যে বীর্য থাকে অনেকেই থাকেন এরকম বিদ্যান বলতে পারে কিন্তু সেটার মধ্যে বীর্য নেই থাকবে না সেন বলছেন এখানে দেখলাম ধারী সেই আমার কৃষ্ণ চতুর্ভুজ ধারণ করে এরকমভাবে গাছে হেলান দিয়ে মনে হচ্ছে যোগ একবার মনে হচ্ছে যোগী শ্রেষ্ঠ যোগী কি আশ্চর্য লাগছে ছুটে গেলাম আমি তার কাছে ছুটে গেলাম তার কাছে গিয়ে কাঁদতে আরম্ভ করলাম অনেক কথা সেসব এই সব কথা চিন্তা করে আমি পাগল হয়ে যাচ্ছি এই কৃষ্ণই নাকি আমাকে মাঝে মাঝে রাখতে উদ্ধব একটু এসো একটা সমস্যা দেখা দিয়েছে মন্ত্রেশ মাং বা উপা হুয়ো ইয়ত তমকুণ্ঠতা তমকুণ্ঠতা অখণ্ডতা অখণ্ড সদাত্মবোধ বলছেন মন্ত্রেশু মাং বা উপহুয় উপহুয় ইয়ৎ তম তমকুণ্ঠিতা অখণ্ড সদাত্মবোধ যার সত্তাটা হচ্ছে অখণ্ড যার জ্ঞান বাইরে থেকে দেওয়ার অপেক্ষা রাখে না অখণ্ড জ্ঞানময় ভগবান তিনি আমাকে পৃচ্ছে প্রভো মুগ্ধ ইবা আপ্রমত্ত স্তন্য মনো মহয়তীব দেব তিনি আমার কাছে মুগ্ধ লোকের মতে এসে বলতেন এই সমস্যা দেখা দিয়েছে কি করা যায় একটু বলো পরামর্শ দাও তিনি বলছেন আজ এই সব কথা চিন্তা করে আমার মোহগ্রস্ত হচ্ছে কি করব সুখদেব গোস্বামী বলছেন এভাবে চলতে চলতে বিদুরজির সঙ্গে তো উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল বিদুরজি মহারাজ উদ্ধবকে বলছেন তুমি ওই সময় ওখানে ছিলে যখন ভাগবত তত্ত্ব বিজ্ঞান পরাম উপদেশ করেছিলেন তুমি তো ওখানে ছিলে তা দয়া করে আমাকে সেসব বলো উদ্ধব বলেন আমার উপর আদেশ হয়েছে প্রভুর আমার অন্য স্থানে যাওয়ার জন্য তবে তোমার চিন্তা নেই তোমার জন্য আদেশ করে গেছেন উপদেশ করার জন্য যেসব ভগবতত্ত্ব বিজ্ঞান এগুলো মৈত্রমণি তোমার জন্য অপেক্ষা করছেন নিজের আশ্রমে মৈত্রমণি তোমাকে এই সব যে তত্ত্ব কৃষ্ণ বলেছিলেন যেগুলো আমাকে বলেছিলেন ওই কথাই একসঙ্গে শুনেছিলাম আমরা আর বিশেষ কৃপা সঞ্চার করেছিলেন কাকে কাকে মৈত্রমুনি বলছেন মৈত্রমুনিকে কৃপা সঞ্চার করেছিলেন এবং মৈত্রমুনি অপেক্ষা করছেন তোমার জন্য তুমি যাও সেখানে সুখদেব গোসাই বলছেন যে সেই গঙ্গা তীরে দুনদিয়া দারি দুনদিয়া ঋষভ করুণাম মৈত্রেয়ম আসিত মৈত্রী আসীনম অগাধ বোধম কি বলছেন দ্বারি গঙ্গার দ্বার দুনদ্যা মানে হচ্ছে গঙ্গা নদী দু মানে হচ্ছে স্বর্গ নদী তা মানে হচ্ছে অলকানন্দা গঙ্গা দ্বারি দুনদ্যা ঋষভ কুরুণাম মৈত্রেয়ম আসীনম অগাধ বোধম অগাধ বোধ অগাধ ধি সম্পন্ন মৈত্রীয় মুনি সেই গঙ্গার তীরে নিজের কুটিয়ায় ওখানে বসে রয়েছেন সেখানে গিয়ে বিদুরজি মহারাজ পায়ে পড়লেন শরণাগত আমাকে আপনি দয়া করুন ভগবান নির্দেশ করে দিয়েছে যদি ইনিও মহাজন তথাপি এখানে লীলা না করলে হবেন বিদুরজি মহারাজ ও সাক্ষাৎ জমজি যমরাজজি মহারাজ তিনি দ্বাদশ মহাজনের একজন তার কি জ্ঞান কম পড়ে গেল নাকি তার কি জ্ঞান কম পড়ে গেল <laughs> না এইগুলোই লীলা এইগুলোই লীলা মহাপুরুষগণের জীবনে এটাই লীলা তিনি গেলেন তার কাছে চরণে পড়লেন এবং মহাপুরুষের কাছে চরণে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটা বলেছেন যে পণিপাত পরিবেশন সেবা তিনটে কন্ডিশন না হলে তত্ত্বজ্ঞানী পুরুষগণ তোমাকে তত্ত্বজ্ঞান উপদেশ করবে না এটা এটা কোনো কলেজের ইউনিভার্সিটির কোনো প্রফেসর কাউকে জ্ঞানদান করলো ওরকম নয় তিনটে কন্ডিশন ফুলফিল হলে পরে তবেই তত্ত্বজ্ঞান সেই দিব্য জ্ঞান দিতে পারেন সেই তত্ত্বজ্ঞানী পুরুষ এটা ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন কিন্তু সবাই মনে রাখতে পারে না এসব কথা ভুলে যায় কেন আমাদের জ্ঞান সিদ্ধ হয় না স্বতঃস্ফূর্তভাবে এইসব বেরোবে আগুনের মতো গুরু বৈষ্ণবে ভগবানের কৃপাতে কেন হয় না বা হবে কি করে অন্য অন্য বস্তুতে অভিনিবেশ রয়েছে অখণ্ড ব্রহ্মচ ব্রহ্মচর্য নাই অসুবিধে ধারণ শক্তি নাই তারপরে যদিও বা কোনো মহাপুরুষের সন্ধান পেল হ্যাঁ তদ্বৃদ্ধি পণিপাতেন পরিবেশন সেবায়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানী নাহা এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না হচ্ছে তদ্বৃদ্ধি জেনে রাখবে তদ্বৃদ্ধি পরিপাতন পরিবেশন সেবায় পরিপাত মানে প্রকৃষ্ট রূপে নিজেকে পাত মানে হচ্ছে নিবেদন করে দেওয়া প্রকৃষ্ট রূপে মানে from heart from the core of your heart তোমার হৃদয় থেকে সব ফেলে দেবে হাতটাকে তুলে দিয়ে এখন তো আমাদের ইনি কেন এরকম বললেন আমরা বলি তাহলে আমার কি শরণাগতি হলো কেনই বা ভাগবত কথা শুনতে এলাম প্রথমেই তো অপরাধ করে ফেলছি জানে না তাহলে তদ্বিদ্ধি পরিপাতন পরিবেশন সেবায়া উপদেক্ষান্তি উপদেশ করবে তোমাকে জ্ঞানী না হস তত্ত্বদর্শী না তারা উপদেশ করবে তিনটে অর্থাৎ পণিপাত মানে হলে সম্যকরূপে হৃদয় থেকে শরণাগত হওয়া কোনো পার্সোনাল কিছু রিজার্ভ করে না রেখে টোটালি হৃদয়ের ভেতরটা আর বাইরেটাকে সমান করে দেবো বোঝা গেল কি বললাম অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব সবই কীর্তনের কেউ মাথায় ঢুকছে না কীর্তনের সরাবা বলে এই কথাগুলি বলা রয়েছে হ্যাঁ অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব তো এই কন্ডিশন তো বলা রয়েছে অন্তর এবং বাইরে সমান করে দিলাম বিজেপি লুকিয়ে রাখিনি আমার এই এই হয়েছে আমার চরিত্র এরকম খারাপ ছিল এই এই করে ফেলেছি হ্যাঁ আমি আপনি বাঁচান আমার এরম অবস্থা হয়েছে সমস্ত কথা খুলে বাঁচান আমরা দেখেছি যারা ভ্রষ্ট পথে চলে গেছেন নোংরা পথে তারাও ভগবত চরণে চলে গেছেন না কিন্তু খুব সৎলোক আমি সতী প্রমাণ করে লুকিয়ে রেখেছেন তার কোনো গতি হয়েছে কি হয়নি কত এরকম ইনস্ট্যান্ট আমরা উদাহরণ দেবো পুরো ভ্রান্ত পথে চলে গেছেন পুরো উল্টো নোংরা পথে হয়নি তার সদ্গতি হয়নি হ্যাঁ যখনই স্মরণাগতি হয়েছেন শরণগতি হয়ে গেছে পাপ করেছিল নোংরা পথে গেছে নোংরা কাজ করেছে পাপ পাপ তো ভগবানের নামাভাসেই চলে যাবে কিন্তু গুরু বৈষ্ণবের কাছে আসতে হবে যেখানে ঔষধ পাওয়া যায় তোমার রোগের এই বর্তমান যে অবস্থা সমাজে এই অবস্থায় যে এই লোকগুলো এখানে হরিকথা শুনতে আসছে তো অনেক বড় কথা তাই না ওই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছে সব সোপা সব শ্রোতার করি চরণবন্দন আরে বাবা সব শ্রোতার করি চরণবন্ধন কত কঠিন কথা এই জড়জগতের এই কথায় বিশ্রাম দিয়ে এই অকৈত্য সত্য কথা কোন পাগলে শুনতে আসে চারটিখানি কথা নয় কিন্তু এই শোনার জন্য তাদের পুরস্কারও প্রচুর পাবে তারা যারা বাস্তব শুনছেন বিদ্রুজি মহারাজ এসে পণিপাদের পর পরিপ্রশ্ন পরিপ্রশ্ন মানে পরীক্ষা করে নে গুরুদেব কি জানে একটু দেখি না ওরম প্রশ্ন না পরিবাদের পরেই পরিপ্রশ্ন আসে শুধু প্রশ্ন না প্র প্র পরা অপ অনু এই সবগুলো শব্দের আগে বসে শব্দের গুরুত্বটাকে বাড়িয়ে দেয় তাই তো বাড়িয়ে দেয় তো প্র পরা অপ অনু কুড়িটা বিংশ তাই তো আছে এইগুলো শব্দের গুরুত্বকে বাড়িয়ে দেয় তাই জন্য প্রকৃষ্ট রূপে শরণাগত আপরিপ্রশ্ন মানে বাস্তব প্রশ্ন যে প্রশ্নের দ্বারা আমার মঙ্গলের রাস্তা খুলতে পারে তত্ত্বদর্শী পুরুষের কাছে গিয়ে করতে হয় আর সেবা সেবা মানে তার হরিকথা শুনলাম সেবা মানেই যে বেশ কিছু করে দিলাম কিছু খাইয়ে দেয় আমরা এইটি বুঝি ডেকে নিয়ে এসে সাধুকে গান্ডে পিণ্ডে খাইয়ে দিলাম হয়ে গেল কিন্তু বাস্তব শুদ্ধ সাধুরা যেতে চান না কি খাওয়াবে তুমি তুমি আগে নিজে শুদ্ধ হও কিভাবে কি মেনটেন করতে হয় খাইয়ে দিলে হয়ে গেল বলে যে তুমি খাও বলে কি খাবে বলে হরিকাতা খাও সাধুরা দিচ্ছেন সে হরিকাতাটা খাও তাই তো তাই না খাচ্ছে না হরিকথা পিবান্তম হরিকথা অমৃতম এটা কে বলেছে পরীক্ষিত মহারাজ বলেছেন না সুখদেব গোস্বামী তোমার খাওয়া দাওয়া হয়নি এতদিন ধরে বসে বসে শুনছো একটু যাও খাওয়া দাওয়া করে এসো জল ফল ফল খেয়ে এসো বলছেন না আমি তো পান করছি আমার তৃষ্ণা নেই পিবন্তম তন মৃত হ্যাঁ হ্যাঁ তার আপনার হরিকথা মৃত্যু পান করছি আপনার মুখ থেকে বিগলিত পিবন্তন হরিকথা মৃতম আপনার হরিকথা মুখ দিয়ে যে অনর্গল বেরোচ্ছে অমৃতময় কথা এটা তো আমি পান করছি কাজে আমার তো তৃষ্ণা নাই আমি ক্ষুধা তৃষ্ণাকে জয় করেছি তাই কি না ভগবৎ কথা বাস্তব শ্রবণের দ্বারা ক্ষুধা তৃষ্ণা কাম ক্রোধ এগুলো যায় কি যায় না যায় কি যায় না যায় না যায় কি যায় না যায় সেরকম সোর্স থেকে শুনতে হবে বাস্তব কানটাকে খুলতে হবে বাস্তব হৃদয়টাকে খুলে দিতে হবে বাস্তব জায়গায় কানটাকে পাততে হবে যাই হোক বিদুরজি মহারাজ বলছেন এবার প্রশ্ন প্রশ্ন না করলে তো উত্তর হবে কে সুখায় কর্মানি করো তিলোক নতই সুখম বান্যদ উপরমাম্বা বলছেন সুখায় কর্মানি করোতি লোক নই নতই সুখম বান্যদ উপরমাম্বা বিন্দে তো ভূয়স্তৎ বিন্দে তো ভূয়স্তত এব দুঃখম যদত্রযুক্তম ভগবান বদেন্য জনস কৃষ্ণাদ বিমুখ সদৈবাদ অধর্মশীলস্য সুদুঃখিতস্য অনুগ্রহায় হচরন্তি নূনম ভূতানি ভাব্যানি জনার্দনস্য সুখায় কর্মাণি করোতি লোকো ন তৈ সুখম ব্যান্যাদ উপরমম্বা আরে সবাই তো সুখের জন্য সংসার করছে কি করছে সুখায় কর্মাণি করো তুই রেখো লোকে যে এই উদয়স্ত পরিশ্রম করেছে কি জন্য দুঃখটাকে হাঁটিয়ে দিয়ে সুখ পাব তাই তো টার্গেট কি এই লোকগুলো যে সকাল উদয়স্ত পরিশ্রম করছে কি দেখেছেন কলকাতায় বিভিন্ন বম্বে বিভিন্ন জায়গায় যে লোকাল ট্রেনের ভিড় বাসগুলোতে ঝুলতে ঝুলতে যাচ্ছে এরকমভাবে খালি ধরে ছেড়ে দিলেই পড়ে যাবে এত কষ্ট করে এইসব অফিস ফফিস করে এলো এসে সকালবেলা গিন্নির সঙ্গে ঝগড়া করে গেছে যাও ভাল লাগে না তো খালি এইসব ঝগড়া করে চলে গেছে তারপর যখন আমার অফিস থেকে ফিরল অফিস থেকে ফেরে যেই বাচ্চাটা দূরে এলো বাপ্পা পাপ্পা এসছো আর টুক করে গিয়ে কোলে নিয়ে আবার সব দুঃখ ভুলে গেল আর গিন্নি আবার চায়ের পেয়ালাটা সামনে ওগো এসছো কষ্ট হয়নি তো হয়ে গেল সব কষ্ট সারাদিনের যে কষ্ট সব ভুলে গেল এরকমই জাদু মায়াদেবী এমনই জাদু করেছেন আর সাধুরা যদি অনেক কথা বলে তাতেও কানে যাবে না মায়া এমনই বলছে এরা করিস না কিছুতেই যাবে না শুনবে না হ্যাঁ এইসব কথা শুনার বর্ণনা সপ্তম স্কন্ধে আমরা শুনব সুখায় কর্মানি করোতি লোক ন তৈ সুখম ব্যান্যাদ উপরমাম্বা বিন্দে ভূয়হস তৈব দুঃখম যদৎ ভগবান বদিন এরা তো সুখের জন্য কাজ করছে এদের আবার দুঃখ উল্টে দুঃখ চলে আসে সুখের জন্য করে দুঃখের জন্য তো করছেন কিন্তু দুঃখ তাদের প্রাপ্ত হয়ে যায় পরন্তু তার ফলে দুঃখই প্রাপ্ত অতএব এই সংসার আমাদের কর্তব্য কি হেরা বলুন আর এই সমস্ত জনসাধারণ আছে জনগণ এত বিশাল জগতে এই জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ এই সংসারেতে কৃষ্ণ বিমুখ কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ কৃষ্ণকে ভুলে গিয়ে যারা সংসারের মত্ত হয়ে রয়েছেন এত কষ্টপ্রাপ্ত হচ্ছেন অহর্নিশ কালকেই ছেলেটা মারা গেল জুয়ান ছেলেটা দুদিন হয়ে গেল এবার পিতা এবার কি করছে দুঃখে আর কি করব গিয়ে তাস খেলতে বসলো ওখানে পাড়া বন্ধু বান্ধবের সঙ্গে বলে ভাই কী রে বাবা সমাজে সবই হয় এম পঞ্চম স্কন্ধে সুন্দর বলছেন নির্হিত পুত্রম পিতরম জিজিবি সতী ছেলেটাকে এক্ষুনি পুড়িয়ে এলো পুড়িয়ে এসে দুদিন একটু কাঁদলো ব্যাস তারপরে টিভি খুলে দিল এই চ্যানেল খুলে দাও রাস্তায় এইসব খুলে দিল ব্যাস আনন্দ টিভি খুলতে ওখানে চলে গেল তাস খেলতে হ্যাঁ মাঝে মাঝে আবার শুকনো বৈরাগ্য কেউ কার নয় সংসারে নিঃশ্বাস ফেলে বলে দিল তাহলে ভাগবতী বলছেন নির্হিত পুত্রম পিতরম জিজবি সতী কিরকম দুরন্ত মায়া এক্ষুনি পুত্রটাকে পুড়িয়ে এলো কালকেই এসে সে আরামে বাঁচবার চেষ্টা করছে পনেরো কুড়ি দিন পরেই এক মাস যখন নিয়ম চলে গেল কিরে ইলিশ মাছ পেলি না আনলে ভালো হতো মুখটা ঠিক ভাল লাগছে না এই হচ্ছে সমাজের ছবি পিকচার সমাজের একটা করে পিকচার যে আমি তুলে দিই সেগুলো stand still picture movie picture নয় কিন্তু ভেতরে যদি নিয়ে নেন দেখবেন মুভি চলছে বাইরে মনে হবে স্ট্যান্ড স্টিল পিকচার তা নয় ভেতরে নিয়ে নিলে দেখবেন মুভি নড়ছে সব দেখতে পাবেন কি কি ঘটনা ঘটছে তাহলে জনস্ব কৃষ্ণাদ বিমুখস্ব দৈবাদ অধর্মশীলস্ব সুদুঃখিতস্য এই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ দুঃখ কষ্টে রয়েছে এদেরকে বাঁচাবার জন্য অনুগ্রহ চরন্তী নুনম নিশ্চিত মেব চরন্তী কারা বলছে সাধুগণ জনস্ব কৃষ্ণাদ বিমকস্ব দৈবাদ অধর্মশীল সুদুঃখিতস্য অনুগ্রহ চরন্তী নুনম ভূতানি ভাব্যানি জনার্দশ যারা জনার্দনে নিজজন তারা কি করেন এই সংসারে এই সমস্ত জনসাধারণকে বাঁচাবার জন্য তাদের কোনো দরকার নেই কাঁচকলা বসে বসে একেবারে আনন্দে জঙ্গলে বসে হরিভজন করতে পারবেন কিচ্ছু দরকার নেই তোমাদের থেকে আনন্দে থাকেন ভগবান খাওয়াও জুটিয়ে দেবে হ্যাঁ আশ্চর্য যেখানে ভগবত ভক্ত সেখানে খাওয়া চলে যাবে ঠিক যাবে একবার এলা মজার কথা বলি যে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ঘুরতে ঘুরতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছেছেন জঙ্গলের মধ্যে বসে বিহারি বলছেন বাবা দুকুর হয়ে গেল এ কোথায় এলেন আর একটু আগে চলুন গ্রাম ফাম আসবে বলো না এখানে বস নির্জন এই গাছের তলায় সুন্দর ভজন করি এখানে বস খেতে তো কিছু হবে সব এখানে চলে আসবে কাহা আয়েগা বাবা গাঁও কাহা দূর হ্যাঁ কাহা তুম হো তুমি কোথায় আর গ্রাম কোথায় বলে খোলটা বার কর খোল কোথায় খোলটা বাবা বলে একটু বাজিয়ে দে টুক করে দুম দুম করে বাজিয়ে দিল গ্রামের সব মায়ের আছে এই কই বাবা আয়া হ্যাঁ খোল ভাজি দিয়েছে সব রুটি ফুটি নিয়ে আসতে আরম্ভ করে দেখ খা চলে এলো কার বিশ্বাস হয় না আমরা চুরাশি আমরা সামান্য মানুষ আমি চুরাশি করেছি কোনো জায়গায় খাবার কোনো অবশ্য যেখানে সেখানে খাইও না উপযুক্ত বুঝলে খাই নাহলে খাই ভোজন নিজে বানিয়ে কেউ উপযুক্ত জায়গায় পেলাম কোনো মন্দিরে বিশেষ প্রসাদ তাহলে তো এগুলো বাস্তব সত্য কথা যারা ভগবান যেখানে প্রতিজ্ঞা করেছে অনন্য মাম যেই জানা পরিভাষাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভামিয়াহম আমি তোমার কি নেই আর কি চাই আর কি পাবে কিভাবে তুমি ঠিকমত সব আমার দায়িত্ব কখন অনন্য চিন্তয়ন্তমাং যে জানা পরি উপাসাতে পরি উপাসাতে প্রকৃষ্ট রূপে আমাকে উপাসনা করছে উপাসনা আমার কাছে রয়েছে আমাকে ভুলছে না আমি ছাড়া কিছু জানে না তাই তো এখানে দেখা গেল যে সুন্দর এই সব কথা বর্ণনা করলেন সাধু জগতের সমস্ত কথা সাধুগণ যেখানে যেখানে যান সেখানে তাদের অনেকে মনে করবে যে অন্য কোনো উদ্দেশ্য আছে কিন্তু বাস্তব সাধুর জীবন অনুসন্ধান করবেন সবাইকে সন্দেহ করবেন না যদি অ্যানালিটিক্যালি বিচার করে দেখেন তো কিচ্ছু নেই তার সব ভগবানের সেবায় যা মাল করি রাখার চেষ্টা করে না বরঞ্চ কিছু দিলে আর ভগবান এই সেবাটা এসছে ছাপিয়ে করে দাও তাই তো এই গ্রন্থ ছাপিয়ে দাও এটা করে দাও ওটা করে দাও ব্যাস করে দাও কেউ যদি কিছু দিল আচ্ছা ঠিক আছে প্রেসে পাঠিয়ে দাও প্রেসের ঠিকানা একা আমার তো অ্যাকাউন্ট নেই এই ফোন ফোন নাম্বারে যাও এ পাঠিয়ে দাও ওখানে হয়ে যাবে গ্রন্থ ছাপা হবে এই রথযাত্রায় আবার বেরোবে শিগগিরি একটা হাইলাইটস বেরোবে গৌ হত্যা আন্দোলনের ওপর অপূর্ব গ্রন্থ রেডি হ্যাঁ, হয়ে গেছে কিছু কিছু চিঠি খালি দিল্লি থেকে আসবে বেরোবে যাই হোক এগুলো পড়লেও লোকের আনন্দ লাগবে হিন্দি আর ইংরেজিতে বেরোচ্ছে বর্তমানে বাংলা তো বেরিয়েছে কই যাই হোক এখন দেখা যাচ্ছে মান্ডব্য মুনির অভিশাপে এই যমরাজজি মহারাজ বিদ্যুৎজি মহারাজের রূপ ধারণ করে এই একশো বাজর যাওয়ার এইসব লীলা করছেন ভালো বিদুজি মহারাজ এবার মৈত্রীয় কাছে সৃষ্টির বিষয়ে বিভিন্ন রহস্য জানতে চাইলেন সৃষ্টি শুনেছি বিরাট রহস্য এই সম্বন্ধে যদি আপনি বলেন দয়া করে কি করে এই সব সৃষ্টি সব হয় কাল প্রেরিত হয়ে মহত্তত্ত্বের সৃষ্টি হয় তারপর সেই বিজ্ঞান আত্মা এবং তমনাশক পরমেশ্বর বীজ যেমন অঙ্কু অঙ্কুর মানে অঙ্কুর আদি রূপে বৃক্ষরূপে প্রকাশ করে সেই সেই রকম ভুবনদ্রুম মানে ভুবন রূপে প্রকাশ পান ভগবান গুপ্ত রূপে থেকে এইসব সমস্ত লীলাবিলাস করেন তিনি আমি আগে দু একদিনের মধ্যেই আমি সব আলোচনা করেছিলাম দ্বিতীয় স্কন্ধ থেকে কি করে কালের ওপর ভগবানের অধিষ্ঠান হলে কাল ক্ষোভিত হয় শতরজ গুণের যে ব্যালেন্সিং অবস্থা ব্যালেন্সিং অবস্থা থাকে সেখানে ক্ষোভিত অবস্থা থাকে না ব্যালেন্স অবস্থায় শতরজ তমগুণের ব্যালেন্সিং অবস্থায় কোনো সৃষ্টির কোনো কিছু পাওয়া যায় না কেন ব্যালেন্স যেই কালের ওপর তিনি অধিষ্ঠিত হলেন তখন শতরজ শতরজ তম এ এসব ঢেউয়ের মতো উঠতে আরম্ভ করলো শতগুণের ওপরে উঠছে রজগুণকে এরম ধাক্কা মারছে রজগুণ আবার লাপিয়ে উঠছে তমগুণকে এরাম মারছে তনগুণ তমগুণ উপরে উঠে গিয়ে শতগুণকে এক ধাক্কা মারে যা এইভাবে ঢেউ উঠল ঢেউ ওঠার ফলে আস্তে আস্তে কিভাবে সৃষ্টি হয়েছিল সেই সব বর্ণনা আমি বলেছিলাম এইসব বর্ণনা আমি বলেছিলাম পুনঃপুন এইসব আলোচনার আর সময় নাই যারা ওইসব কথা জানতে চান সেগুলো যদি শোনেন চালিয়ে শুনবেন তাহলে এখানে এবার বিরাট মূর্তির সৃষ্টি প্রথমে মহত্তত্ত্ব আদি এইসব হলো মহত্তত্ত্বের থেকে কিভাবে আস্তে আস্তে পঞ্চতন্মাত্র কর্মেন্দ্রিয়গণ কর্ম ইন্দ্রিয়গণ আধিকারিক দেবতাগণ মন আদি সব সৃষ্টি হলো তারপর হওয়ার পরে বা স্থূল সৃষ্টি এই যে যেগুলো হলো ওগুলো আমি সুন্দরভাবে আলোচনা করেছিলাম যারা খুব ঠান্ডা মাথায় শুনবেন অনায়াসে বুঝতে পারবেন এবার এই প্রকৃতি এবং প্রধান নিয়ে এই জড়জগতের যে এই ম্যাটার এই ম্যাটারের সব প্রপঞ্চ নির্মাণ হলো ভগবানের যেটাকে বলা হয়েছে বিরাট মূর্তির সৃষ্টি বিরাট মূর্তির পাতালে ভগবানের যে চরণ সে তলায় কে আছে উপরে সব বর্ণনা আছে বর্ণনা করেছি আমি দ্বিতীয় স্কন্ধে পাতাল মেয়ে তৎ কথা বলেছি গুলফোক কোনটা ধীরে ধীরে জানু কোনটা আস্তে আস্তে বর্ণনা করছে আর এইখান থেকে ঊর্ধ্ব ঊর্ধ্ব লোক যত আছে ভূর ভুব স্ব মহ জন তপ সত্য ইত্যাদি ওপরে আর ছটা নিম্ন লোকে আছে অধস্থ এলো সব অতল বিতল তলাতল রসাতল পা সব আস্তে আস্তে তলে সব আছে কিভাবে ইন্দ্রিয় সব অ্যাক্টিভ ফর্মেতে এলো ভগবান কিভাবে এগুলোর মধ্যে সঞ্চারিত করলেন কৃপা তারপর সব সৃষ্টি হয়ে গেল কাজ সৃষ্টির কাজ ধাকাধাক শুরু হয়ে গেল আর ভগবানের এমনই আশ্চর্য মায়া যে মায়াতে কেউ মোহিত না হয়ে পারে না এমন কি যে বলরাম যে বলরামকে বলা হয় কৃষ্ণের সঙ্গে অভিন্ন তাই তো কৃষ্ণ আর বলরাম কি আলাদা না ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ কৃষ্ণ এবং বলরা আলাদা নয় কিন্তু যদি ভগবান মনে করেন দাউ ভাইয়াকে আমার দাদাকে বোকা বানিয়ে দেবো বোকা বানিয়ে দিয়েছিলেন এক বছর কাল আরে কী ব্যাপার হলো বুঝতে পারছেন না কি পরে জানতে পারলেন আরে এ তো কৃষ্ণই এসো সেজে রয়েছে দাউ দাদাকে বোকা বানিয়ে দিয়েছেন দাউ দাদা এসব বলেছেন সেখানে বলছেন তত ভগবতী মায়া তত এই ভগবতী মায়া ভাগবতী মায়া তত ভাগবতী মায়া মাই নাম ওপি মোহিনী যারা জগতে মায়া মায়া চালু করতে পারে তোমাকে মায়াতে ফেলে দেবে তাদেরকেও মায়াতে ফেলে দিতে পারে এ ভগবানের মায়া তাই কি না ফেলে দিতে পারে না যখন ধুব মহারাজের সঙ্গে গুজ্জক গুজ্জকগণের লড়াই হচ্ছিল তখন গুজ্জজ্ঞান কী করলেন মায়া বিস্তার করলেন হঠাৎ দেখছে ধুব মহারাজ দেখছে আরে সামনে রক্ত পড়ছে ওপর থেকে রক্তবৃষ্টি গলা কেটে কেটে সব লোক পড়ছে এ কি বিভৎস সঙ্গে সঙ্গে কে যেন ভেতর থেকে বলে এই কৃষ্ণকে ভুলে গেছে শীঘ্রই স্মরণ কর ভগবানকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আবার কেটে গেল ওই যুদ্ধ করতে করতে একটু অভি একটু কিছু সময়ের জন্য মনটা অন্যদিকে গেছে সেই সময় মায়া বিস্তার করে দিয়েছে গুজ্জক গুজ্জক মানে যারা অলকাপুরীতে থাকে মহাদেবের তারা মায়া বিস্তার করে দিয়েছে হ্যাঁ বলে বজ্রপাত হচ্ছে দুম দাম কেটে পড়ছে চারিদিকে রক্তপাত কিচ্ছু নয় কিন্তু ওগুলো মায়া এরা মায়া বিস্তার করে দেখাচ্ছে ধুব মহারাজকে ভয় পাইয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে যেই ভগবানের স্মৃতি এসছে কি হলো গুরু স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম গুরু স্মৃতি ভগবানের স্মৃতি যদি কাউর হৃদয়ে হান্ড্রেড পারসেন্ট থাকে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য যে শিষ্যের হৃদয় থেকে গুরুচরণ অপগত হয় না সেই শিষ্যকে কি কেউ পারবে মোহিত করতে পারবে না সদ্গুরু সৎশিষ্য কোনো মায়াতে মোহিত হন না তাকে কিছু করতে গেলে আরও বিপদ হবে সেই জন্য বলছেন তত ভাগবতী মায়া মাই মোপি মোহিনী মায়া মাই যারা মায়া বিস্তার তাদেরকে মোহিত করে দেবে এইভাবে ধীরে ধীরে সব কথা বর্ণনা হলো সুখদেব গোস্বামী আরও অনেক কথা বললেন বিদুরের প্রশ্ন হচ্ছে মৈত্রীমণি তার অনেক উত্তর দিচ্ছেন কিভাবে ব্রহ্মা কিভাবে ভগবানের পদ্মনাভ থেকে ব্রহ্মা সৃষ্টি হলো ব্রহ্মা এই পদ্ম পদ্মের উপর নিজেকে আবিষ্কার করে অবাক হয়ে গেলেন আমি কে কোথা থেকে এলাম কি আমার পরিচয় আমি এগুলো আলোচনা করেছি কাল কালকেও আলোচনা করেছি আজকেও সকালে অনেক মানে দিব্য সহস্রবজ খালি খুঁজে গেলেন মেলালের নাল দিয়ে খালি নাবছেন না উঠছেন কে আমি কি ব্যাপার আমি কে ইত্যাদি বলতে বলতে কিছু উত্তর পেলেন না তারপর জল থেকে চারিদিকে জল কোথা থেকে কি হলো তাহলে একটা একটা পদ্মের নালের পদ্মর মধ্যে আমি বসে রয়েছি জল থেকে আওয়াজ এলো তপ তপ তার মানেটা বুঝিয়ে দিলেন ভগবান অর্থাৎ তোমাকে বহিঃপ্রজ্ঞা চালিত ইন্দ্রিয়গুলোকে সংযম করবে অন্তর্মুখী কর বুঝে গেল তপকতাটার মানে ভগবানই বুঝিয়ে দিলেন ব্রহ্মাকে কেউ বুঝাবার কেউ নেই যে বুঝতে পারলেন বহির্মুখ যে আমার প্রচেষ্টা সেটাকে পুরো গুটিয়ে অন্তর্মুখী করবার জন্য আদেশ করছেন অর্থাৎ তপস্যায় বুঝেছ চুপচাপ কিচ্ছু করতে হবে বসতে বসতে ভগবান সন্তুষ্ট হলেন তাকে দর্শন দিলেন দর্শন দিয়ে চতুশ্লোকী ভাগবতের অত্যন্ত গুপ্ত কথা দার্শনিক আলোচনা হয়েছিল যাদের ধারণ ক্ষমতা আছে তারা ধরে ফেলেছেন যাদের পারলেন না ঠকে গেলেন পুনঃ পুনঃ শুনবেন ঠকে গেলেন আর কি শুনলেও মঙ্গল পুনঃ পুনঃ শ্রবণ করবেন ভগবানের নাবিপদ্য থেকে এইসব হওয়ার পর যখন ভগবানের পুরো কৃপা লাভ করলেন যখন দর্শন দিলে সব কিছু হলো তখন এবার ব্রহ্মা কি করলেন ভগবানের স্তুতি আরম্ভ করলেন